السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربعين عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل به أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে আমাদের ঢাকা জেলার মাননীয় সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ জনাব আহসান ভাইয়ের কথা অনুযায়ী আমরা ইন্টেন্সিভ কেয়ারে আমাদের চিকিৎসার কাজ শুরু করতে পেরেছি ইংরেজিতে একটা কথা আছে well begun is half done সুন্দরভাবে শুরু করলাম মানে অর্ধেক হয়ে গেল তার সভাপতি সাহেবের কথা অনুযায়ী আমরা যদি চিকিৎসা শুরু করতে পারি তাহলে অবশ্যই চিকিৎসা সমাপ্ত হবে ইনসা আল্লাহ যে আল্লাহ তৌফিক দিলেন শুরু করবার তারই বারগাহে আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের মুরব্বী ওনার হাত ধরেই আমরা আগাদের যুব সংঘ হাঁটি হাঁটি পা পা ডোর টু ডোর এই দাওয়াত পৌঁছিয়েছিলাম পৌঁছাতে সক্ষম হয়েছিলাম ভাইয়ের ওসিলায় ওনার ভিতরে অনেক কষ্ট ব্যথা ব্যথা এবং কষ্ট নিয়ে আবেগ প্রবণ হয়ে কিছু কথা হয়তো বলে ফেলেছেন আমরা সেটা অবশ্যই সমাসন্দর দৃষ্টিতেই রাখব কারণ কোন ব্যক্তি কেন্দ্রিক বা কোন ব্যক্তি টার্গেট করে আমাদের এই আন্দোলন নয় আন্দোলন চলবে আন্দোলনের গতিতে যারা থাকবেন সম্ভব থাকবেন যারা ইন্দ আন্দোলনের সাথে অ্যাডজাস্ট হতে পারছেন না অনেক সময় দেখা যাচ্ছে খসে পড়তেছেন কিছু করবার নেই আমাদের ঢাকা জেলার সেক্রেটারি জেনারেল ভাই তসলিম সরকার একদিন বলছিলেন যে অ্যাডজাস্টমেন্ট হয় না কেন কারণ আহলাদিস আন্দোলনটাই হল নিঃস্বার্থ ইসলামী আন্দোলন এখানে দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া নেই আপনাকে টেন্ডার দেওয়ার কোনো সুযোগ নেই এখানে আপনাকে সিট দখল করে ইউনিভার্সিটিতে সিট দখল করে দেওয়ার কোনো সুযোগ নেই এটা কর্মসংস্থানে কোনো ব্যবস্থা দেওয়ার সুযোগ নেই আপনার দুনিয়াবি কর্মসংস্থান আপনি দেখবেন আপনার সিট কোথায় বরাদ্দ নিতে হবে সেটা আপনার ব্যাপার সেরে পরকালের নাজাতের স্বার্থেই এই আন্দোলন চলে এই আন্দোলনে কোন দুনিয়াবি কোনো কর্মসূচি কোনো কর্ম এখানে নাই যার ফলে অনেকেই এখানে টিকতে কঠিন হয়ে যায় প্রথমেই এরপরে দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাদের চোখের সামনে অল্প কিছু দিনী ভাই বসে আছে অল্প কিছু দিনী ভাই বসে আছেন আমরা বিচলিত নই কারণ নেটের মাধ্যমে আমাদের এই মেসেজ দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় যে কোনো সংস্কার আন্দোলন যখনই শুরু হয়েছে তখন শুরুতে সূচনা লগ্নে মানুষের সংখ্যা সমর্থকদের সংখ্যা ছিল খুবই কম আমি প্রথমে একটি আয়াত করেছি বক্তব্য লম্বা দিব না বক্তব্য লম্বা দেওয়ার সময়ও নেই আর বিরক্ত করার জন্য আমি দাঁড়াইনি প্রথমে যে আয়াত করেছি আয়াত আল্লাহ পাক বলছেন অমুসলিমেরা আল্লাহ নূরকে ইহুদি নাসার আল্লাহ নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় ইউরিদুন নূর আল্লাহ আল্লাহাক তার নূরকে স্থায়িত্ব দান করেন যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে অমুসলিমদের যত পলিসি মুসলিমদেরকে ধ্বংস করার যত পলিসি তার মধ্যে একটি বিশেষ পলিসি হল আমাদের নারীদেরকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া নারী সমাজ থেকে ঘর থেকে নারী সমাজকে ঘর থেকে বের করে দাও নারী সমাজকে যদি কলুষিত করতে সক্ষম হয় তাহলে গোটা জাতিকে কলুষিত করা সম্ভব দুই নম্বর হল যুবকদেরকে বিপদগামী করা যুবকদেরকে বিপদগামী করা এটা একটা কর্মসূচির অন্তর্ভুক্ত অমুসলিমদের আজকে অধিকাংশ যুবক বিপদের চূড়ান্ত সীমানায় পৌঁছে আছে এতে কোনো সন্দেহ নেই আমার অনেকদিন আগের কথা মনে পড়ে তখন আমি আমার হাসান ভাইয়ের নানা বাড়ির মসজিদের খতিব ছিলাম ফরাজিকান্দা কান্দা কেন্দ্রীয় মসজিদের খতিব অগণিত যুবকদেরকে আমরা রেডি করেছিলাম এই তাওহিদি কাফেলা আমি গেলাম পরীক্ষা দিতে আমি তখন ছাত্র আমি গেলাম পাবনাতে পরীক্ষা দিতে আর শুরু হলো বিশ্বকাপ বিশ্বকাপ শুরু হল আমি গেলাম পরীক্ষা দিতে পরীক্ষা দিয়েছে দেখি যে শত শত যুবকের কেউ নাই সব হারিয়ে গেছে আমি বললাম যে এটা বিশ্বকাপ নয় এটা বিশ কাপ এই বিষের কাপ দিয়ে এই যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আরবি কবি যথার্থই বলেছেন ইন্নাস শাবাবা ওয়াল ফেরাগা ইন্নাস শাবাবা ওয়াল ফারাগা ওয়াল জিদা মাফসাদাতুন আলাল মারই আইয়ু মাফসাদা অবসর যৌবনকাল এবং অর্থ সম্পদ নিশ্চয় যৌবনকাল যুব শক্তি ওয়াল ফারাম অবসর ওয়াল জিদা অর্থ সম্পদ মাফসাদা তুম আলাল মারে আইয়ু মাফসাদা এটা ভয়ানক কঠিন এটা ধ্বংসাত্মক বিষয় যৌবনকালটা এমন কাল এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে গোটা জীবনটাই ধ্বংস হতে বাধ্য অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা অর্থকে নিয়ন্ত্রণ না করতে পারলে সেই অর্থ সকল অনর্থের মূল যুবকদেরকে ধ্বংস করার জন্য যে সব পদ্ধতি চলছে তার মধ্যে একটা হল নাস্তিক্যবাদ আজকাল অধিকাংশ কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবকদেরকে ওই অমক নাস্তিকের সাথে একটু তর্ক করে ওকে ফিরিয়ে আনতে হবে তোমাকে কে দায়িত্ব দিয়েছে ওর সাথে তর্ক করে ওকে ফিরিয়ে আনতে হবে কে দায়িত্ব দিয়েছে গেছিল শ্রী চৈতন্যের সাথে বাহাস করতে মুন্সি আবদুল্লাহ মুন্সী আবদুল্লাহ শ্রী চৈতন্যের সাথে বাহাস করতে গেছে ধাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার বোঝে না কিছু সে গেছে শ্রী চৈতন্যের সাথে বাহাস করতে শ্রী চৈতন্যের সাথে বাহাসে মুন্সী আবদুল্লাহ যখন হেরে গেলেন হেরে তো যাবি শ্রী চৈতন্যের ধর্ম হলো মিথ্যা মুন্সী আবদুল্লাহর ধর্ম হলো সত্য অস্ত্র আপনারটা ঠিক আর আমারটা বেঠিক কিন্তু আপনি যদি অস্ত্র চালাতে না জানেন তো অস্ত্র না চালাতে জানলে হয় না দলিল আপনারটা ঠিক আছে কিন্তু দলিলের প্রয়োগ না করতে পারলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় শ্রী চৈতন্যের সাথে বাহাস করতে গিয়ে হেরে গেল তখন সে বৈশ্যব ধর্ম গ্রহণ করে তার নাম দিল জবন হরিদাস গেল মুন্সী আবদুল্লাহ জবন হরিদাস হয়ে ফিরে ঠিক আছে তুমি যাচ্ছ নাস্তিকের সাথে বাহাস করতে হ্যাঁ? কে দায়িত্ব দিয়েছে তোমার তোমার ধর্মকর্মের খবর নাই তুমি এলিম কালাম কতটুকু বোঝো যে নাস্তিককে বাহাস করে ফিরিয়ে আনতে হবে সারা বিশ্বে একই দিনে ঈদ পালন করে ওর সাথে বাহাস করে ওকে ফিরিয়ে আনতে হবে ওর ধর্ম নিয়েও কবরে যাবে ওর বিধান নিয়েও কবরে যাবে ওর আকিদা নিয়েও কবরে যাব আমি বলবো এটা কাবিয়ানিদের ভেজাল ট্যাবলেট খাওয়া যুব এতটুকু বলে আমি শেষ করে দিয়েছি তোমার সাথে বাহাস করে তোমার মতো লোককে ফিরিয়ে আনা জরুরি আমার নয় কারণ কারণ হলো এরা খুব তর্কে পারদর্শী ইসলামের মধ্যে যত ধ্বংসাত্মক ফেরকা ঢুকেছে সব এই ফিলোসফি এবং দর্শনের মাধ্যমে তাই তো সাইফুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাল্লাহ বলছেন যে যতদিন পর্যন্ত এই ফিলোসফি দর্শনের কুত্তায় মুখ দেয়নি ইসলামের হাড়িতে দর্শনের কুত্তায় মুখ ইসলামের হাড়িতে যতদিন দেয়নি ততদিন ইসলাম সুন্দর সাবলীল ছিল বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করে আমাকে থাকতে হচ্ছে আমার ইসলামের প্রথমটাই হল বিশ্বাস আমি আল্লাহকে মানি বিশ্বাস করি আল্লাহকে দেখি নেই দেখানো সম্ভব তাহলে বাহাজ করে কি করবেন আমি নাস্তিকদেরকে পরিহার করতে হবে হাজার হাজার যুবক নাস্তিক হয়ে যাচ্ছে কিভাবে তার বন্ধু বান্ধবের সাথে নাস্তিক্যবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে এর মধ্যে একটা আছে quantum healing quantum foundation quantum method এই কোয়ান্টাম মেথড এটা আধুনিক যুগের শয়তানি এই শয়তানি কোয়ান্টামের সাথে অগণিত যুবক তাকে সবল মেরে গ্রাস করে নিয়ে চলে যাচ্ছে তিন নম্বরে আছে জঙ্গিবাদ জঙ্গিবাদের দুইটা রূপ একটা হল বুলেট পার্টি আর একটা হল ব্যালট পার্টি ব্যালট পার্টির এই নতুন রূপ আবার বুলেট পার্টি এদেশে জঙ্গিবাদের নেতৃত্ব এই ব্যালট পার্টিরাই দিয়েছে যারা মুসলিমকে কাফের মনে করে তারা হল খারিজি আকিদার লোক এই খারিজি আকিদা তাদের ভিতরে আছে তারা সব সময় এই একটিমাত্র কথা একটিমাত্র শব্দই তারা জানে এটা নিয়ে হাজার হাজার যুবককে বিভ্রান্ত করছে যারই ফলশ্রুতিতে কালকে আমি বলেছিলাম যে মুরব্বীরা ঘরে ঘুমিয়ে আছে নাকে তেল দিয়ে আর তার ছেলেগুলাকে হ্যামিলিনের বাঁশিওয়ালা নিয়ে চলে গেছে যদি মুরব্বীরা এখনো সজাগ না হয় অবশ্যই তার ঘরে নাস্তিক জন্ম নিবে এতে কোনো সন্দেহ নাই জিহাদ বনাম জঙ্গিবাদ জিহাদ হল ডাক্তারের অপারেশন জঙ্গিবাদ হল ডাকাতের অপারেশন কিয়ামত পর্যন্ত ডাক্তারের অপারেশন চলবে ডাকাতের অপারেশন হল রুগীকে হত্যা করবার জন্য মানুষকে হত্যা করবার জন্য আর ডাক্তারের অপারেশন হল রুগীকে চিকিৎসা করবার জন্য কাজে জিহাদ এবং জঙ্গিবাদকে একাকার করবার সুযোগ নেই আমাদের যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি তার ভাষণে অনেকটা বলে গেছেন একটা পয়েন্ট এখানে আমি সংযোগ করতে চাচ্ছি আল্লাহ পাক বলছেন জিহাদ মানে সশস্ত্র বিপ্লব জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করো অর্ডার দিলেন কে আল্লাহ রসুল্লাহ সাল্লামের জীবদ্দশায় কাফেরের বিরুদ্ধে অনেক যুদ্ধ হয়েছিল মুনাফেকের বিরুদ্ধে কোন যুদ্ধ হয়েছিল কি হয়নি কেন হয়নি আল্লাহ যে বললেন কাফের বিরুদ্ধে যুদ্ধ করো মুনাফেকের বিরুদ্ধে যুদ্ধ করো তাফসির খোলেন দেখেন কি লেখা আছে সেখানে জাহিদিল কুফারা বিলাসলিহা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে সশস্ত্র যুদ্ধ আর মুনাফেক মুসলিম মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল প্রমাণ দিয়ে মুনাফেকদের সাথে বিরুদ্ধে আল্লাহ নবীর জামানাতেও সশস্ত্র যুদ্ধ হয়নি কিয়ামত পর্যন্ত এই মুনাফেক নামধারী মুসলিম তার বিরুদ্ধে যুদ্ধ করবার অনুমতি সশস্ত্র যুদ্ধ করবার অনুমতি আমাদের নেই কুতিবা আলাইকুমুল সিয়াম আল্লাহবাক সিয়াম ফরজ করেছেন কুতিবা আলাইকুমুল কেতাল আল্লাহবাক কেতাল ফরজ করেছেন কেতালও ফরজ সিয়ামও ফরজ সিয়াম রেখেছেন কি আজকে এখন কি সিয়াম রেখেছেন পান না এখন রাত রাতে সিয়াম রাখা যাবে না কে বলেছে আপনাকে আল্লাহ কি বলে দিয়েছেন যে রাতে সিয়াম রেখো না আজকে সিয়াম রেখেছিলেন কি না কেন রমাজান মাসে সিয়াম ফরজ তাহলে কুতিবা আলাইকুমুল সিয়াম সিয়াম যেমন রমাজান মাসে ফরজ কুতিবা আলাইকুমুল কেতাল কেতাল কার জন্য ফরজ কখন ফরজ কিভাবে ফরজ কে নেতৃত্ব দিবে এগুলি সব ডিটেলস বিবরণ আছে যেমন কুতিবা আলাইকুমুল সিয়ামের বিবরণ আছে পরিশেষে তিনটি সংস্কারের কথা বলি আমার বক্তব্য আমি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মদী আরবিয়ায় বাংলাদেশ জমিয়তে আহলাদিস কর্তৃক পরিচালিত মাদ্রাসা মুহাম্মদী আরবিয়া তদানীন্তনকালের বাংলাদেশ জমিয়তে আহলাদিসের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারি রাহেমাহুল্লার নির্দেশক্রমে তদানীন্তন কালের জেনারেল জমিয়তের জেনারেল সেক্রেটারি জনাব আব্দুর রহমান বিএ বিটি রাহেমাউল্লাহর উপস্থিতিতে চৌষট্টি সদস্য বিশিষ্ট এক হক কমিটি গঠন হয়েছিল যাত্রাবাড়ি মোহাম্মদিয়া আরাবিয়া জমিয়ত কর্তৃক পরিচালিত মাদ্রাসার সংলগ্ন মসজিদে আরে জমিয়তের পেটের মধ্যে যুব সংঘ সৃষ্টি হয়েছে যুব সংঘ ভেসে আসে নাই জমিয়তের ঘরে যুব সংঘ সৃষ্টি হয়েছে জমিয়তের সভাপতির নির্দেশে জমিয়তের সেক্রেটারির উপস্থিতিতে আরো মজার ব্যাপার আটানব্বই নবপুর রোডের আল হাদিস প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস থেকে জমিয়তে আল হাদিসের থেকে তদানীন্তনকালে জমি যুব সংঘের প্রথম কর্ম পদ্ধতি এবং কি বলে গঠনতন্ত্র এটা সেখানে ডাইরেক্ট প্রিন্ট হয়েছে কে বলেছে কোথা থেকে এসেছি আমরা ভেসে আসিনি তো এই যুব সংঘ তিনটি সংস্কার কামনা করেছিল তার মধ্যে একটা শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কারে আমরা যথেষ্ট এগিয়ে গেছি মার্শাল্লাহ মাসিকাত তাহারিকের মাধ্যমে গোটা দেশে সংস্কার আন্দোলন চলছে নিজস্ব সিলেবাসে চলছে আমাদের মার্কাজ সমূহ হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে তাওহিদ ট্রাস্টের অধীনস্থ হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে আল হাদিস দারুল হাদিস ইউনিভার্সিটির কার্যক্রম এগিয়ে চলেছে হাদিস ফাউন্ডেশন থাকবে ইসলামিক ফাউন্ডেশনের প্যারালাল ইসলামিক ফাউন্ডেশনে আমার বাজেটের টাকা দিয়ে বেদাতি বই ছাপানো হয় সেখানে হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের দাওয়াতি কার্যক্রম চলবে শিক্ষা সংস্কার অর্থনৈতিক সংস্কার আরে থামেন দুই মিনিট পাঁচ মিনিট কোন সাবজেক্ট নয় অর্থনৈতিক সংস্কার জাকাত ভিত্তিক অর্থনীতি ওষর ভিত্তিক অর্থনীতি ফেতনাটা নষ্ট করেছিল টাকা দিয়ে আর জাকাতটা নষ্ট করেছিল পশা কাপড় শাড়ি দিয়ে আমরা গোটা দেশে মাসাল্লাহ এই যুব সংঘ আন্দোলনের মাধ্যমে এই সংস্কার করতে আমরা সক্ষম হয়েছি ফালিল্লাহ আন্দোলন নেতৃত্বের সংস্কার যুব সংঘ আন্দোলনে নেতৃত্ব হয় নির্বাচন হয় এমন পরিমাণ আমরা বলি না যে আমরা সর্বসাকুল্য অইন কমপ্লিট হয়ে গেছি না কিন্তু যথেষ্ট সংস্কারের পথে আমরা এগিয়ে চলেছি ফালিল্লাহ আলহামদুল্লাহ এই তিনটি সংস্কারকে যদি সঠিকভাবে কাজ করতে হয় তাহলে যুব সংঘকে এগিয়ে আসতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে যেই দিন যুব সংঘের প্রথম সম্মেলন হচ্ছে বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সেই দিন সেই সম্মেলনের সভাপতি ছিলেন ঢাকার প্রাক্তন মেয়র সফল মেয়র জনাব মোহাম্মদ হানিফ সাহেবের শ্বশুর জনাব মাজেদ সর্দার সেই দিনের সভাপতি ছিলেন সেই দিনের চিফ গেস্ট ছিলেন বাংলাদেশ জমিয়াত আলাজের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারি রহমাহুল্লাহ সেই দিনের সেই অনুষ্ঠানে প্রবন্ধকার ছিলেন শেখ আব্দুল মতিন আব্দুর রহমান সালাফি রহমাহুল্লাহ সেই দিনের আলোচক ছিলেন professor doctor Asadullah Galib sir তিনি তখন ডক্টর হননি বায়তুল মুকরমের গেটের মধ্যে সেখানে আব্দুল কাদের জিলানির মাজারের গেলাপ ঝুলানো ছিল সেই মাজারের গেলাপ আমি সচক্ষে দেখেছি ইরাক সফরকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে সেই গেলাপ দিয়েছিল মাজারের গেলাপ সেই মাজারের গেলাপ ওখানে ঝুলিয়ে মানুষ ওখান থেকে তাবারুক হাসিল করত সেদিন যুব সংঘের সম্মেলনে দাঁড়িয়ে মাজারের গেলাপের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাৎক্ষণিকভাবে বায়তুল মোকার মসজিদের গেট থেকে এই মাজারের গেলাপ সরানো হয়েছিল আলহামদুলিল্লাহ বন্ধুগণ এছাড়া আজানটা মাইকে দেয়নি সেদিন মুখে দিয়েছিল যুব সংঘের সারা বাংলাদেশ থেকে আগত হাজার হাজার কর্মীর স্লোগানে এবং আমিনে মুখরিত হয়েছিল বায়তুল মোকারম আজকেও যদি যুবকরা এগিয়ে আসে আন্দোলন সংস্কার গড়ে ওঠে সেদিন বেশি দূরে নয় ইসলামিক ফাউন্ডেশনের দশ পার্সেন্ট বাজেট আমাদেরকে দাও আমরাও তো তোমাদেরকে ট্যাক্স দেই ইসলামিক ফাউন্ডেশনের আমার ট্যাক্সের টাকা নিয়ে তুমি বেদাতি বই ছাপাইবা তো আমার হাদিস ফাউন্ডেশনের দশ পার্সেন্ট ভাগ করে দাও আট পার্সেন্ট হিন্দু পাঁচ পার্সেন্ট হিন্দু হিন্দুর জন্য আলাদা ধর্ম বই পড়ানো হয় তা আমি দশ পার্সেন্ট আহলাদিস আমার ছেলে কেন নয় তো আনসালি আলিল্লাহ তালা পড়বে আমার সিলেবাস আলাদা করে দাও বায়তুল মুকরম যদি জাতীয় মসজিদ হয় আমি যদি দশ পার্সেন্ট মুসলিম থাকি এদেশে দশটা খুদ্া একটা খুদ্া ভাগ পাব একটা খুদ্া দেওয়ার সুযোগ করে দাও তারপরে দেখি কেমন হয় আর তা যদি না পারো তাহলে আমাদের জন্য আর একটা মসজিদ দিল কুশায় বানিয়ে দাও কারণ আমাদের ট্যাক্সে তো দেশ চলে এগুলি করতে হলে আন্দোলন সংস্কার প্রয়োজন যুবকদের শক্তির প্রয়োজন আল্লাহ পাক আমাদেরকে শক্তি দান করুন আল্লাহ আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল রব্বিল আলমিন পরিশেষে আয়োজক উদ্যোক্তা বিশেষ করে মাদাটেক আহলাদিস জামে মসজিদের কমিটি বৃন্দ যাদের সহযোগিতায় এই প্রাণবন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল আল্লাহ পাক প্রত্যেকেই দাদায় খায়ের দান করুন আল্লাহ আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন